নাজির করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর যিনি মদিনা এসে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন এবং জুমার সালাত আদায় করেছেন আজকের বিষয়বস্তু হচ্ছে আহকাম সালাতিল জুম আহ জুমার সালাতের বিধিবিধান বা মাসাইল লেখক বলছেন সুমিয়াত বেজালিকা এই জুমাকে জুমা বলা হয় মানে জুমার দিনকে জুমা বলা হয় অমুল জুমা আর ওই দিনে এই সলাদটি নামাজ আদায় করা হয় সেই জন্য সলাতুল জুমা জুমার সলাদ জুমার নামাজ এই দিনকে ইয়মুল জুমা বলা হয় কেন দুটি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে একটি বেশি সহি বলছে লেজাম এহা আল খালকাল কাসির কারণ এই জুমা বাড়ি অনেক লোকেরাই একত্রিত হয় অনেকে সমবেত হন জুমা দিনে যত লোকজন দেখা যায় জুমা মসজিদে অন্য দিনে পাঁচ অক্ট সালাতে এত লোকের সাক্ষাৎ পাওয়া যায় না কারণ মানুষ ব্যস্ত থাকে তখন যেখানে কাজকর্মে থাকে সেখানে সালাত আদায় করে নেয় পক্ষান্তরে জুমার দিনে জুমা মসজিদও বড় হয় এবং জামাতও বড় হয় লোকজনের সংখ্যা বেশি হয় এটা একটা কারণ যে লোকজনের সংখ্যা বেশি থাকে দ্বিতীয় কারণ নামকরণের যে কে জুমাবার কেন বলে এই জন্য যে আদম লেন আদম জমে আখাল কহু ফিহে আদম আলহ সালামের সৃষ্টি যে সূচনা হয়েছে এই জুমার দিনে জুমার দিনে আল্লাহ রব আলমিন আদম আলহ সালামকে সৃষ্টি করেছেন মানে তার সৃষ্টির সৃষ্টিকে পূর্ণতা দান করেছেন তার সৃষ্টি করাকে পূর্ণতা দান করেছেন কারণ হাদিসে রয়েছে যে তার দেহটা মাটি দিয়ে তৈরি পড়েছিল আর তারপরে তাতে আত্মা দেওয়া হয়েছে আত্মা না থাকলে তাকে মানুষ বলা যায় না জীবিত না সে তো সেই মাটির তৈরি দেহে আল্লাহ রবুল আলমিন রুহ দিয়েছেন আত্মা দিয়েছেন এই জমার দিনে জি হ্যাঁ তো সেই দিন যেন তার সৃষ্টি সম্পন্ন হয়েছে ওয়াহাজ আসাহ এই মতটি জুমাবারকে জুমাবার বলার ক্ষেত্রে বেশি সহি আর এর প্রমাণে হাদিস রয়েছে এর প্রমাণে হাদিস রয়েছে আর জুমার দিনটি সবচাইতে উত্তম দিন ফজিলতপূর্ণ দিন ওয়া মহা আফদাল ইয়ামিল উসবু সপ্তাহের সাত দিনের সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন এই মর্মে সহি মুসলিমে হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন খৈরমিন তালাত আলী হিসামসু বা তালাত ফি হিসামসু সবচেয়ে উৎকৃষ্ট দিন উত্তম দিন যেই দিনে সূর্য উদয় হয়েছে মানে প্রতিদিন সূর্য উদয় হয় তার মধ্যে যে দিনটা সবচেয়ে উত্তম দিন যে দিনে সূর্য উদয় হয়েছে সেটা হচ্ছে অমল জুমা জুমার দিন ফিহে খোলেখা আদম আলি ইসলাম কারণ এই দিনে প্রথমত আদম আলি ইসলামকে সৃষ্টি করা হয়েছে অফিহে উদ্খেলাল জান্না এই দিনে আদম আলি সালামকে জান্নাতে দাখিল করানো হয়েছে জান্নাতে বসবাসের স্থান বা অনুমতি দেওয়া হয়েছে অফিহে উখরে জামিনহা আর এই জুমাবারেই আদম আলি সালামকে বের করা হয়েছে জান্নাত থেকে জান্নাত থেকে বের করা তো বহু হেকমা রয়েছে বাহ্যিক মনে হয়েছে জান্নাত থেকে বের করা হয়েছে এটা তো শাস্তি হইল হ্যাঁ পানিশমেন্ট হইল কিন্তু এর মাধ্যমে আল্লাহর জমিন পৃথিবী আবাদ হয়েছে এবং এই আল্লাহর জমিনে মানুষকে আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য অসংখ্য মানুষ আল্লাহ রব্বর এবাদত করেছে আদম আলাইসাল্লাম যুগ থেকে শুরু করে আর এখনো করছে আর কেমন পর্যন্ত কত আল্লাহর নেকবান্দার আসবে যারা এই জমিনে আল্লাহকে ডাকবে আল্লাহর এবাদবন্দি করবে আল্লাহর আদেশ নিষেধে বাস্তবায়ন করবে আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করবে আল্লাহকে সেজদা করবে যদি আদম আলি সাল্লামকে আল্লাহ জান্নাত থেকে বের না করতেন তাহলে এসব কিছুই হইত না জি ওলা তাকম সাহত জুমা আর জুমার দিন এই জন্য শ্রেষ্ঠ যে বারেই কেয়ামত কায়েম হবে কেয়ামত যেদিন হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেটা হবে জুমার দিন এবং নবী করিম সাল্লাম জুমার দিন এবং জুমা যে একটা শ্রেষ্ঠ দিন এবং জুমার এবাদত শ্রেষ্ঠ এবাদত এ সম্পর্কে বলেছেন নাহনুল আখের আল সাবেক কেয়ামা আমরা সর্বশেষ এসেছি সমস্ত উম্মতের পরে আমরা এসেছি শেষ উম্মত আল্লাহ আউ্লুনা সাবেক কিন্তু আমরা সর্বপ্রথম আর সবচাইতে অগ্রগামী কেমতের দিন হব সবার আগে আমাদের হিসাব হবে এ উম্মতের নবী করিম সাল্লাহামের উম্মতের এবং সবার আগে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম জান্নাতের দরজায় গিয়ে হ্যাঁ নক করবেন এবং ফেরিস্তা যিনি থাকবেন জান্নাতের দরজার দায়িত্বে নিযুক্ত তিনি বলবেন যে বেকা ও মৃত্যু আপনার জন্যই খুলতে বলা হয়েছে প্রথম জানার দরজা তাহলে বন্ধ থাকবে খুলতে বলা হয়েছে আপনার জন্য যে আপনি আসলে খুলব অন্য কেউ আসলে খুলব না তারপরে উল্লাহ সাল্লাম প্রথম প্রবেশ করবেন জান্নাতে আর তারপরে তার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যারা তারা প্রবেশ করবেন আর তারপরে ধারাবাহিকভাবে যেমন যার ইমান এবং তাকুয়া রয়েছে সুতরাং এই উম্মতের সর্বপ্রথম প্রবেশ করবেন ইনশা আল্লাহ তালাবর সিদ্দিক রাজি আল্লাহ তালহ রাজি আল্লাহ আনহ উসমান রাজি আল্লাহ আনহ তারপরে আলী রাজি আল্লাহ আনহ এই তরতিব সিরিয়ালের ওপর সাহাবাই কেরামদের বা এই উম্মতের মোটামুটি এজমার রয়েছে ঐক্যমত রয়েছে আর তারপরে কে শ্রেষ্ঠ হইতে পারে সেই ক্ষেত্রে বলা যেতে পারে নির্দিষ্ট করে নাম বলা যাবে না আশ্রয় মোবাসেরা দশজন কে যে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে একটি হাদিসে তারা তারপরে বদরের সাহাবাই কেরাম যারা হাজির হয়েছে তিনশো তেরো জন তারপরে এইভাবে আর কি আস্তে আস্তে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন তারপরে যারা মক্কা বিজয়ের পরে বিলম্ব ইসলাম গ্রহণ করেছেন প্রত্যেক সাহাবিরা তারপরে তখন তাবেইন তাবা তাবেইন আইমাইকেরাম কেরাম ইত্যাদি আর তারপরে সিদ্দিকিন সোহাদা সলেহীন এই তরতিব যা কোরআন করিম আল্লাহ বর্ণনা করেছেন জি হ্যাঁ তারপরে যখন এই উম্মতে শেষ হয়ে যাবে তখন অন্য নবী এবং নবীর পরে তার উম্মতরা এইভাবে জান্নাতে সমস্ত মমিন মমেনার প্রবেশ করবেন ইনশাআল্লাহ বলছেন যে আমরা শেষে এসছি যুগের দিক থেকে কালের দিক থেকে দুনিয়াতে কিন্তু সবার আগে কেমতের দিন আমরা জান্নাতে যাব বাইদান অতুল কিতাবাক মিন কাবলে না তবে আগের ওম্মত আমাদের আগে কিতাব পেয়েছে আসমানি কিতাব তাদেরকে আসমানি গ্রন্থ আমাদের পূর্বে দেওয়া হয়েছে তাওরাত দেওয়া হয়েছে আমাদের আগে এঞ্জিল দেওয়া হয়েছে আমাদের আগে জবর দেওয়া হয়েছে আমাদের আগে সৌফে ইব্রাহিম সৌফে মৌসা যা কোরআন আল্লাহ বলেছেন এছাড়াও বহু কিতাব হয়তো আল্লাহ নাজেল করেছেন এবং বহু নবী রসুল যাদের নাম উল্লেখ করেননি তারা আমাদের আগে এসেছেন আলিহিম এই জুমার দিনটা সবার জন্য আল্লাহ পছন্দ করেছেন কিন্তু ইয়াহুদিরা এবং খ্রিস্টানরা মানে ইসরাহিল তারা এই দিনের দিক নির্দেশনার তৌফিক পায়নি তারা একদল শনিবার গ্রহণ করেছে আর একদল রবিবার আর আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেছেন কোন দিনের জন্য জুমাবারের জন্য তাই বলছেন এই হাদিস বলছেন যে এই এমন একটা দিন জুমার দিন ফরদ আল্লাহ আলী এই দিনটা আল্লাহ ওদের জন্য ফরজ করেছিলেন এই দিনে তোমরা সাপ্তাহিক একটি গুরুত্বপূর্ণ ইবাদত করবে ফাখতালাফি কিন্তু তারা আপোষে বিরোধ সৃষ্টি করেছিল মতানৈক্য হয়েছিল তাদের তাহলে আল্লাহ তাদেরকে হয়তো স্বাধীনতা দিয়েছিলেন যে তোমরা একটা দিন চয়েস করো ফাহাদান আল্লাহ কিন্তু আল্লাহ আমাদেরকে এই দিনের রাস্তা দেখেছেন বা তৌফিক দিয়েছেন হেতাব অন্য অন্য সমস্ত জাতির মানুষরা আমাদের অনুসারী এই ক্ষেত্রে অর্থাৎ আমরা সবচাইতে উত্তম দিন পেয়েছি মোত্তাফর বখারি মুসলিমের হাদিস আবু রাজি আল্লাহ তালান বর্ণিত সহি মুসলিমে আরেকটি হাদিস রয়েছে আবহাওয়া আল্লাহ তালানতে বর্ণিত এই জুমাবার সম্পর্কে বলছেন নবী করিম সাল্লাহ আদাল্লাহ আনিল জুমাতে মানকানা কাবলানা যারা আমাদের পূর্বে ছিল আগের উম্মতরা তাদেরকে আল্লাহ এই জুমার দিন থেকে দিশেহারা বা পথহারা করে দিয়েছেন ফাকান আলী ইয়াহুদ ইয়ামুসাব্দ সুতরাং ইহুদিদের জন্য শনিবার হয়ে গেছে ওয়ালিন নাসারা ইয়ামুল আহাদ খ্রিস্টানদের জন্য রবিবার হয়েছে তারা সপ্তাহে একদিন তাদের ধর্মশালাতে বা এবাদতখানা উপাসনালয়ে তারা উপস্থিত হয় ফাজা আন আল্লাহ হবে না আল্লাহ আমার ফাজা আল্লাহ হবে না আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন এই উম্মদকে ফাহাদান আলী আমিল জুমা এবং আমাদেরকে জুমার দিনের পথ দেখালেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ ছিল এই দিনের শ্রদ্ধা সম্মান করা এই দিনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু ইবাদত বন্দী রয়েছে জি হ্যাঁ যা ধারাবাহিক আমাদের আলোচনায় আসবে এখন আমাদের জুমার দিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হবে আর তার আগে একটি মাস আলা সেটা হচ্ছে যে জুমার সলাদটি হচ্ছে একটি স্বতন্ত্র নামাজ পৃথক একটি নামাজ যেটা জোহরের বিকল্প নয় যা অনেকেই মনে করে থাকেন জনগণরা মনে করে যে জুমার নামাজ হচ্ছে কি জোহরের বিকল্প আর এই ভুল ধারণার কারণে বেশ কিছু ভুল হয়েছে যেমন কাবলাল জুমার নামাজ বাদাল জুমার নামাজ এগুলো করতে পেল কাবলাল জুমা মানে জোহরের আগে যেহেতু চার পড়ি সেজন্য জুমার আগে কত পড়বো চার পড়বো বাদাল জুমার নামাজ এইভাবে নামাজ তারপরে আবার অনেক এতে সংযোজন হয়েছে যেহেতু হানাফি মজাবের ফতুয়া হচ্ছে যে গ্রাম অঞ্চলে জুমা ঈদ হয় না এখন সব গ্রাম অঞ্চলে মেজরিটি লোক বাস করে ভারত বাংলাদেশ পাকিস্তানে বিশেষ করে তাই না শহরে কয়জন লোক বাস করে শতকরা এখন যখন ওই মজাবে হয় না কিন্তু গ্রামেও তো জুমা হচ্ছে তাই না প্রত্যেক গ্রামে গ্রামে যেখানে মুসলিমরা আছে জুমা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে তখন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আলেমরা হানাবি আলেমরা তখন বললো যে জুমা তো পড়ছি কিন্তু জুমা তো ফতুয়াতে আছে মজাবে যে হয় না এখন জুমা হচ্ছে কি হচ্ছে না তো সন্দেহপূর্ণ যখন এইরকম সন্দেহপূর্ণ তাহলে কি করতে হবে যদি কবুল না হয় তাহলে তো গেল মুসিবত তখন হ্যাঁ পাপের ভাগি হইতে হবে হ্যাঁ কাবিরা গোনা হবে সুতরাং কি করে আখেরি জোহর বাংলা ভাষা ইরা বলে বাংলা ভাষী যারা এ বেদাচ্ছি করে আর ইন্ডিয়ান পাকিস্তানি উর্দু ভাষীরা বলে এহতিয়াতি জোহর মানে সতর্কতা মূলক জোহর এহতিয়াত মানে তো বুঝেন সতর্কতা অবলম্বন সাবধানতামূলক জোহর মানে জুমা যদি কবুল না হয় আল্লাহর কাছে আর আল্লাহ যদি বলে তুই তো ফেসে গেছিস তোর জুমা কবুল হয়নি আর তুই জোহর পড়িস নি কারণ আমরা যারা গ্রামাঞ্চলে জুমা পড়ি তো জোহর তার পড়ি না ঠিক না আর ফতুয়াতে আছে এরকম সেই ফতুয়া বল ভালো কোনো রাখেন ফতুয়াতে আছে মানে যে ঠিক তার নাই কারণ নবী করিম সাল্লামের যুগে প্রথম জুমা কায়েম হয়েছে মদিনায় যেটা শহর আর তার দ্বিতীয় জুমা কায়েম হয়েছে আলহাসাই যেটা গ্রাম ছিল জাওয়াসা এখনো ওই জুমা মসজিদ কায়েম আছে আপনাদের কাছে একশো সত্তর কিলোমিটার দূরে আছে কোন সময় দেখে আসতে পারেন কাউকে জিজ্ঞাসা করে যে এখানে জাওয়াসা নামক স্থানে মসজিদুল জুমা বলে খুব প্রসিদ্ধ মসজিদ আছে আমি নিজে দেখেছি তো এটা ছিল কারিয়াত কোর আল বাহারাইন হাদিস সহিবুখারিদ হাদিস আছে এটা ছিল একটি গ্রাম কারিয়া মদিনা নয় সিটি নয় আর সেটা বাহরাইনের একটা গ্রাম বলা হয়েছে তখন এই এলাকাটাকে বাহরাইন বলা হতো আলহাসা থেকে শুরু করে তখন দাম্মাম সমুদ্রের তলায় ছিল কাতিফ ছিল দারিন ছিল এই এই এলাকা সবগুলোকে কি বলা হইতো বাহরাইন বলা হইতো তখন এই যে সাগর মধ্যে ছোট্ট দ্বীপ বাহরাইন আজকালকার ওই বাহরাইন কোনো অস্তিত্ব তখন ছিল না অনাবাদ কোন দ্বীপটি থেকে হবে অথবা ছিলই না আল্লাহ আলম এসবের বয়স অল্প কিন্তু দারিন কাতিফ আর আলহাসা আর বয়স হচ্ছে অনেক বেশি চোদ্দশো বছর আগে এসব এলাকায় প্রসিদ্ধ বিভিন্ন গোত্রগুলি বাস করত এখানে ইসলাম পৌঁছে যায় নবী করিম সাল্লা ইসলামের জামানাতে এবং আলা ইবনুল আল্লাহ তালানো প্রখ্যাত সাহাবিকে এই এলাকার প্রথম আমির নিযুক্ত করা হয় যে আলাইগুনুল ইবনুল আল্লাহ তালানোর নামে এখানে বেশ কিছু রোড রাস্তা রয়েছে তার মধ্যে দাম্মাম হায়াত প্লাজার পাশে একটা রাস্তা রয়েছে যেটার নাম হচ্ছে সারে তো বলছিলাম যে জোহরের বিকল্প বা বদল নয় জুমা বিকল্প যখন বলবো তখন মেলা মাসলায় তখন কি চলে আসবে বেশ কিছু নতুন নতুন মশলা তৈরি হবে তো যখন জেনে নেবো যে না এটা বিকল্প নাই তখন এটি আলাদাই নামাজ যখন আলাদাই নামাজ হলে তো জোহরের আগে যেমন শূন্যতা আছে না সেটা প্রমাণ না থাকলে করা যাবে না জোহরের পরে কয়ের কাজ সন্ন্যত পড়ে ওটা দেখার বিষয় না নবী কারি জুমার দিনে জুমার আগে পরে কি পড়তে বলেছেন বা পড়েছেন সেটা দেখব তখন বলছেন জুমার নামাজ হচ্ছে স্বতন্ত্র একটি নামাজ লাইসাত বাদলা মিনা জোহরে সেটা জোহরের বদল বা বিকল্প নয় কেন সালাত জোহরে ফি আহকামিন কাসিরা জোহরের নামাজের চাইতে অনেক মাসলা মাসাইলে ভিন্ন নামাজ হচ্ছে ভিন্ন সলাপ হচ্ছে জুমার সলাপ ওয়াহি আফজল সলাতি জোহর তারপরে জুমার সলাত জোহরের সলাতের তুলনায় হচ্ছে বেশি উত্তম ও আকাদমিনা এবং জোহরের সলাতের চাইতে বেশি তাকিদ রয়েছে বেশি তাকিদ রয়েছে জুমার সালাত জামাত ছাড়া হবে না খুদবা ছাড়া হবে না কিন্তু জোহরের সালাত জামাত ছাড়া হইতে পারে গোনাগার হবেন গোনাগার হবেন কিন্তু নামাজ কবুল বলে যে গোনার সাথে সাথে সেটা সঠিক মতো হচ্ছে যে ফরজ ফরজ সালাদ গুলি জোহর বা ফরজ সালাদ যে তো রয়েছে জামাত সহকারে পড়া ফরজ কিন্তু শর্ত নাই যে একা পড়ে নিলে হবে না হবে আদায় হয়ে গেল ফরজ কিন্তু গুণাকার হবে যদি অজেব ফরজ হয় তাহলে কাবিরা গোনা হবে আর আরেক দল বলছেন সোনাতে মক্কাদা যদিও ফতুয়াটি দুর্বল ইতলাফ রয়েছে কিন্তু জুমার সালাত জামাত সহকারে পড়তে হবে জামাত ছাড়া ইসলা হবেই না হবেই না তারপরে জুমা মসজিদ ছাড়া হবেই না মসজিদ ছাড়া মাঠে ঘাটে জুমা হবে না এই মশলা অনেকই আমাদের সহিদের ভাইয়েরাও কিছু আলমরাও বুঝে না মাঠে গেছে পিকনিক করতে বা বন জঙ্গলে গেছে ওইখানে গিয়ে জুমাত সলাদ পড়ছে এরকম করেছে সুতরাং এটা সতর্ক করার জন্য বলছি যে এই ফতুয়া ঠিক নয় ভুল কোন মাঠে ঘাটে মাঝরাতে আমরা পঁচিশ পঞ্চাশ জন এসছি মরুভূমিতে আমরা চলো এখানে জুমা আমরা কায়েম নি জীবনে ওখানে তার আগেও জুমা হয়নি আর পরেও হবে না এইরকম জুমা পড়া জায়েজ নয় এটা ভুল কথা জি জুমার সলাতের তাকিদ বেশি আছে আর ফজিলত বেশি আছে কেন লিয়ানা ওয়ারাদ আল্লাহ তারকেহা জিয়াদত তাহদিদ কারণ জুমার সলাৎ ছাড়লে অতিরিক্ত শাস্তির কথা রয়েছে ধমকের কথা রয়েছে জোহরের চাইতে বা ফরজের চাইতে ওয়ালিয়ান্লাহ শরুত আর জুমার সলাতের জন্য বেশ কিছু শর্ত রয়েছে যেমন শর্ত বললাম মসজিদ হইতে হবে কিন্তু জোহরের সলাৎ মাঠে ঘাটে যেখানে থাকবে সেখানে হবে আপনার দোকান হয়ে যাবে মসজিদ সমাজ সময় হয়েছে আপনার রোডে রাস্তাতে হয়ে যাবে এমনকি গাড়ি থেকে নামতে পারছে না গাড়ি তো হবে প্লেনে হয়ে যাবে সবকিছু ট্রেনেও হবে জি পানি জাহাজ হবে সব জায়গায় হবে সারা দুনিয়া কিন্তু জুমার নামাজ হয় না আর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে জুমার সলাতের সলাতে জোহরও যেই সব বৈশিষ্ট্য বা শর্ত জোহরের সলাতের নেই ওলা ওয়াজাবাত কারো ওপর যদি জুমার সলাদ ফরজ থাকে আর বিনা কারণে জুমার সলাদ ফরজে আছে আর ও বলছে যে আজকে জুমা পড়বো না জোহরটা পড়েনি চলবে হবে না যতক্ষণ পর্যন্ত জুমার টাইম পার না হয়ে যাবে জুমান টাইম পার হওয়ার পরে পড়া যাবে পার হয়নি এখনো জুমার সময় আছে আর ওর উপরে জুমা ফরজে আছে জুমা ছেড়ে দিয়ে জোহর পড়ে থাকবে এটা চলবে না বলছেন জোহর ওয়াজাবাত আলী মালাম ইয়াফরজ যার ওপর জুমার সলাত ফরজ তার জোহরের সলাত আদায় করে নেওয়া যথেষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত জুমার সলাতের সময় পান না হয়েছে ফাইজা খারাজ ওয়াক্তোহা ফা সলাত জোহরে হিনা কোনো বাদা হ্যাঁ যখন দেখা যাবে যে কোন পরিস্থিতিতে জুমার সালাতের সময় কি হয়েছে পার হয়ে গেছে এখন জোহরের সালাদটা কি হবে ওর বিকল্প হবে যেমন আপনি ধরেন আসছিলেন সফর থেকে এসে নামলেন নামামে এসে দেখেন যে কি হয়ে গেছে লোকজন জুমা পড়ে বেরিয়ে গেল অনেক সময় এরকম আশা থাকে যে আমি জুমা ধরে নেব ধরে নেব এসে পৌঁছিতে পৌঁছে দেখলেন কি হয়ে গেল জুমার সালাদ শেষ হয়ে গেল তখন আপনার জোহরের সালাদটা জুমার সালাদের বিকল্প মিনখাসাই সলাতের জুমা জুমার সলাতের বৈশিষ্ট্য সমূহ বৈশিষ্ট্য মানে যেগুলি জুমার সলাতে পাবেন অন্য কিছুতে পাবেন না বৈশিষ্ট্য কথাটির অর্থ হচ্ছে আমরা অনেক সময় ব্যবহার করি কিন্তু আমাদেরকে যদি বলা হয় বৈশিষ্ট্য মানে কি বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্য তাই না তো বৈশিষ্ট্যের একটা তো ব্যাখ্যা আছে বৈশিষ্ট্য মানে আপনার মধ্যে আপনার বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে অন্য কার মধ্যে নাই এটা হচ্ছে উদ্দেশ্য এগুলি হচ্ছে আপনার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সাধারণত ভালো গুণের ক্ষেত্রে বলে থাকি কিন্তু কখনো খারাপকেও খারাপ অর্থ বহন করে খারাপ লোককে যদি বলি এগুলো তোমার বৈশিষ্ট্য মানে তোমার মধ্যে খারাপ দোষ আছে তো বৈশিষ্ট্য অধিকাংশ ক্ষেত্রে ভালো বুঝায় কিন্তু কখনো কখনো খারাপকে বুঝায় জুমার সালাতের কিছু বৈশিষ্ট্য আছে প্রথম হচ্ছে মিন খাসাইমিল জুমা জুমার দিনের বৈশিষ্ট্য হচ্ছে ইস্তেহবাব ও কাসরাতে সলাতে আল্লাহ নবী সাল্লাহ আলী জুমা ইয়মল জুমা জুমার দিনে নবী করিম সাল্লামের ওপর বেশি বেশি সালাদ পেশ করা দূরত পেশ করা যেটা অনেকেই করেন না সহি আকিদার মানুষ সহি সন্ন্যার অনুসরণের দাবিদার মানুষ শির বিদাত মুক্ত মানুষ কিন্তু এই সন্ন্যাতগুলো পালন করেন না অনেক ফজিলত এবং তাকিল করেছেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম সুতরাং যারা সন্ন্যতের অনুসারী তারা এইভাবে আমল করেন বেদাতিরা যদি বেদাতি দরুদ পড়ে আর গোনার বোঝা হ্যাঁ, হ্যাঁ নিজের কাঁধে চাপায় তো আপনি কেন সন্ন্যতের অনুসরণের দাবি করে সন্ন্যতের অনুসরণ করবেন না আপনি করেন বেদাতিরা বেদাতি জিকির করতে পারছে বেদাতি দুরুদ পড়তে পারছে ওদের ওয়াজ মাহফিলের দুরুদ ওদের আপনার বক্সানোর দুরুদ ওদের বালামসিবত দূর করার দুরুদ মেলা বেদাতি দুরুদ ওদের সম্মিলিত দুরুদ কত রকমের দুরুদ বেদাতিদের সব গোনা আর গোনা গোনা আর গোনা করলো বেদাতিন দল আল্লাহ আরবি শব্দ নাই আমার ওপর পেশ করা হয় নবীলামের কাছে পেশ করা হয় তার মানে এই বোঝায় না যে তিনি শোনেন আর তিনি উত্তর দেন আর একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সালাম পেশ করছে তো কতজনের জবাব দেন এই এইসব কথা কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত নাই পেশ করা হয় জি হ্যাঁ যতটা হাদিস আছে ততটাই বলবেন পেশ করা হয় এর থেকে আমরা হাত পা তৈরি করব হ্যাঁ ডাল ফাঙড়ি তৈরি করব আর তারপরে কেমন তারপরে পারলৌকিক জীবন সেটা বারজাখি জীবন সে সম্পর্কে আমাদের ক্ষমতা নেই ওই সব উপলব্ধি করার ওলা খেলা তা সরুন সুতরাং ওই সব কথায় পড়লে আর গুমরাহি ছাড়া কিছু পাওয়া যাবে না এক কথা নবী সাল্লাম যতটা বলেছেন সেখানে আপনি ক্ষান্ত হন তার বেশি আপনাকে কে মন্তব্য করতে বলেছে আর কে ব্যাখ্যা বেশি বুঝতে বলেছে অতটা বুঝে আমল করলিত হইল দুই নম্বর হচ্ছে আউসবিন আউস আল্লাহ তালান হাদিসে বর্ণিত রয়েছে আল আমরবি সালাত আলিহামাল জুমা জুমার দিনে সালাতের নির্দেশ রয়েছে সালাতের কি রয়েছে সালাত পড়া মুস্তাহ এবং নবী সাল্লাহ সাল্লামের হুকুম রয়েছে মুসনাদ আহমদ আবু দাউদ্দিন সাইতে ইবিন বলেছেন বলেছেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অমিন জুমা সলাতুল সবচেয়ে বড় বৈশিষ্ট্য জুমার নামাজ জুমার সালাত এই জুমার সালাত এই অমুল জুমার জুমার দিন ছাড়া অন্য কোনো দিনে হবে না সলাতুল জুমিন আকাদে ফরজুল ইসলাম ইসলামের যতগুলি ফরজ রয়েছে সবচাইতে অকাট্য এবং তাকিদপূর্ণ ফরজ হচ্ছে এই জুমার সালাত এমনকি অধিকাংশ আলমাদের কাছে ঈদের সালাতের চাইতে বেশি তাকিদ জুমার সালাতের যদি একটা মত আছে যে বাৎসরিক ফরজ হচ্ছে দুই ঈদ ঈদ উল ফিতর ঈদ উল আজহা কিন্তু অধিকাংশ আলেমদের কাছে ঈদের নামাজ ফরজ নয় যখন ফরজ নাই কিন্তু জুমা নামাজ ফরজ আর সেটা সাপ্তাহিক ফরজ তাহলে বোঝা যায় জুমা নামাজের তাকিদ ফরজ নামাজের চাইতে ফরজ সালাতের চাইতে আর ঈদের সালাতের চাইতেও বেশি জি অমিন আজম মাজামের মুসলিমিন এবং মুসলিমদের সবচেয়ে বড় সম্মেলন সাপ্তাহিক সম্মেলন সাপ্তাহিক সবচেয়ে বড় সম্মেলন এই জুমার সালাতের জন্য বাধ্যতামূলক সবাই কিন্তু আমরা একত্রিত হচ্ছি কোথাও প্রত্যেক মুসলিমকে একত্রিত করা যাবে না কিন্তু জুমার জন্য একত্রিত হবে মসজিদে আসবে একজন মানুষ সে রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে যতই বড় দুনিয়ার পয়সাওয়ালা মুসলিম হোক ও যদি মুসলিম থাকতে চাই হ্যাঁ তাহলে জুমা অবশ্যই পড়তে যাবে যেখানেই পড়ুক না কেন জুমা মসজিদে হাজির হইতে হবে কিন্তু আপনি যতই বড় বিশ্বে ইজতেমার কথা বলে এমনকি আরাফার দিনে জরুরি নয় যে প্রত্যেক বছরের আরাফাতে সারা দুনিয়ার মন্ত্রী মিস্টার হাজির থাকবে কেউ এই বছরে এসছে তার পাঁচ বছর আসেনি দশ বছর কি সারা জীবন আসেনি মন্ত্রী সাহেবের বা ও রাজা সাহেবের বাদশাহ সাহেবের ওর হজ শেষ তাই না জীবনে একবার ফরজ ঠিক কিনা তাহলে আরাফার যেটি ইজতেমা সেখানে প্রত্যেক মুসলিমের হাজির হজ নেই যারা হাজি হজ করতে তাদের বিশ্ব ইজতেমা আর বাকি তো দেশে আবার বেদাতি বিশ্ব ইজতেমা বেদাতি বিশ্ব ইজতেমা সেসব বিশ্ব ইজতেমাও না আর সেটা সন্নতি কোন নেকির ইজতেমা নয় জি হ্যাঁ বেদাতের জন্য একত্রিত হয় যে কে কোথায় বেরোবেন চিল্লা দিতে সময় লাগাবেন আর বেদাতি কেতাব নিয়ে বেরোবেন যাতে শির্ক আর বেদাতে ভরা যাতে যাতে শির পর্যন্ত আছে বিনা বাড়াবাড়িতে বলছি একটা জায়গায় নাই তারা হামিয়া নবী আল্লাহ তারা হে আল্লাহ নবী আমাদের হৃদয় করুন হে আল্লাহ নবী আমাদের উদয় করুন বলুন তো এই ভাষাটা বুঝে সুঝে বলছেন না বুঝে বলছেন হ্যাঁ, একেবারে অকাট মূর্খ যদি হন তো যদি শাহজালাল বাবার কাছে গিয়ে বলেন যে বাবার কাছে দোয়া করছে আশা করি আমার দোয়াটা কবুল হবে এইরকম যদি অজ্ঞ কেউ হয় তাহলে ও তো রসুলের কাছে রহম চাইতেই পারে হ্যাঁ কারণ কোথায় শাহজাল কোথায় রসুল্লাহাম কিন্তু রসুল্লাহ তারপরে তো আল্লাহ হয়ে যাননি যে তিনি রহম করবেন রহম ওলা গে রহিম যিনি যিনি রহমান রহমান গে ইসমিল্লাহ রহমান রাহিম তিনি রহম করবেন নাকি রসুল্লাহ রহম করবেন তারপরে তার ইন্তেকালের পরে আরে মানুষ যদি বেঁচে থাকে তিনি রহমতুল্লাহ আলমিন তাহলে তিনি তার যতটা ক্ষমতা চলে তা দিয়ে না হয় দয়া মায়া করবেন কিন্তু নবী সাল্লাম ইন্তকালের তেরোশো সাড়ে তেরোশো তেরোশো বছর পরে ফাজাইল আমল লিখলেন জাকারি সাহেব আর তাতে মৌলানা জামির কাসিদা লিখলেন আর বললেন যে তারা হামিয়া নবী আল্লাহ তারা বড় শির ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তো এই কিতাব নিয়ে জমা হবে না আর ওর নাম দিবেন বিশ্ব ইজতেমা এসব গুমরাই থেকে সতর্ক সাবধান হন এবং জাতিকে সতর্ক সাবধান করুন জুমার জন্য যে একত্রিত হওয়া মুসলিমদের সর্বস্তরের মানুষকে একত্রিত হইতে হবে চিন্তা করেন আপনি অমান তারাকা ওনার বিহা কেউ যদি অবহেলা করি অলসতাই গাফিলতি করে গড়িবসি করে যাচ্ছি যাব যাচ্ছি যাব করে জুমার নামাজ হয়ে গেল ওর ঘুম ভাঙল না বাথরুমে থেকে গেল অথবা ঘুমিয়ে থেকে গেল তবে আল্লাহ আল্লাহ কালবেহি আল্লাহ তার দিলে মোহর লাগিয়ে দিবেন অধিকাংশ মুসলিমরা যারা যাদেরকে দিনের কথা বলে গায়ের জ্বালা ইসলামের কথা বললে শুনতে চায় না গান শুনতে ভালো লাগে ফিল্ম দেখতে ভালো লাগে নোংরা ছবি দেখতে ভালো লাগে কিন্তু যদি দিনের কথা নামাজের কথা বলেন তোমার কাছে তুমি করো কেন বলে অবশ্যই অবশ্যই সে জীবনে তিনটা জুমা ছেড়েছে কারণ যে জীবনে তিনটা জুমা বিনা কারণে বিনা ওজোরে শরীয়তি কোন ওজন নেই অবহেলা করে ছেড়েছে আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দিবেন কোনো ভালো কথা ঢুকবে না ওই লোক হৃদায়ত থেকে বঞ্চিত থাকবে সারা জীবন এটা আল্লাহর মায়ের ভালো করে শুনে রাখেন সুতরাং জুমার ক্ষেত্রে সতর্ক হন যারা এই প্রবাসে থাকেন সৌদি আরব আমি জানি অনেকেই লাগামহীন জুমার দিন ঘুমায় মনে করে যে গোটা সপ্তাহ তো কফিলের খেদমত করলাম পয়সার জন্য পেটের জন্য এখন জুমার দিনটা আমার শরীরের খেদমত করি লম্বা শুয়ে আর এই শরীরের সেবা যত্ন খেদমত করতে গিয়ে ঘুম দিয়ে জুমা একটা দুটা না শত শত মানুষ জুমা ছাড়ে জি জুমা ছাড়ে আমি নিজে এইরকম কিছু যারা প্রবাসী আছে তাদের রুমে হঠাৎ করে এখনকার কথা বলছি না মুদিনে ছাত্র জীবনে মসজিদ নবী থেকে তখন স্টুডেন্ট মসজিদ নবী থেকে জুমাটা পড়ে ভাবলাম যে জুমার দিন ছুটিও আছে তো যাই দেখি কিছু লোক পরিচিত ছিল তো যাই ওদের রুমে চলে যাই এখানে কাছে দুটো মহল্লা আছে তো বাবু থেকে গেলাম গিয়ে দেখি বন্ধ কোনো শব্দ নাই চলছে বেল বাজে বেল বাজে অনেকক্ষণ পরে উঠলো একবারে চোখ কচলাতে কচলাতে উঠলো এসব মুসলমান যেগুলিকে যদি ইহুদিও দেখে তো লজ্জা পাবে লজ্জা পাবে যারা জমার সময় শুয়ে থাকে তাও মদিনা তো রসুল রসুল উল্লাহামের শহরে চিন্তা করুন আপনি হতভাগা তো ওই রকম মদিনায় না থেকে সারা বিশ্বের যদি দুনিয়ার কোন কিনারায় থাকেন আর পাঁচ অক্ত নামাজি মুসলিম হইতে পারেন আর জুমা পড়া মুসলিম হইতে পারেন আর হালাল হারাম বেঁচে চলেন তো আপনি ওই মদিনার মক্কা থাকা লোকদের চাইতে অনেক ভাগ্যবান অনেক ভাগ্যবান কারণ ওদের জন্য সাজা শাস্তি আরো বেশি যারা মক্কা মদিনে থাকে অথচ আল্লাহ রাবুল আলমিনের হক এবং রাসুর উল্লাহ হকের হ্যাঁ পরোয়া করে না বেপরোয়া এই জন্য অনেকে আক্ষেপ করেন যে মদিনায় যদি থাকতে পেতাম মক্কায় থাকতে পেতাম না আক্ষেপ করিয়েন না এতে আপনার কল্যাণ আছে হয়তো আল্লাহ অনেক আজাব থেকে বাঁচিয়ে দিয়েছেন হয়তো ঠিক তারপরে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে জুমার দিনে গোসল করার বড়ই তাগিদ রয়েছে বিশেষ করে যারা গরমে কাজ করেন জি আর ঘাম হয় শরীরে সকালবেলা কাজ করেছে ঘাম হয়েছে গোসল করবেন অবশ্যই আর এমনিতেও গোসল করা অনেকে তো অজেব ফরজ বলেছেন এই গোসলকে যদিও সেটা সন্নাতে মক্কাদা বলছে আল আমর সলাতুল জুমা জুমার সালাতের জন্য গোসুল করার হুকুম করেছেন রসুল্লাহাম ফামিনাল ওলামায় মাইজ মোতলাকান অনেক ওলামারা তো এটাকে অজেব বলেছেন স্বপ্নদোষের গোসুলের মতো স্বামী স্ত্রী সহবাসের গোসলের মতো একদল অজেব বলেছেন ফরজ বলেছেন আবু সাইদ খদরজি আল্লাহ তালাম তো বর্ণিত একটি হাদিস রয়েছে রাসুল্লাহ বলেছেন গোসল ইয়মিল জুম আতে ওয়াজেবন আলা কুল্লে মোহতালিম প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য জুমার দিনের গোসুল হচ্ছে ওয়াজিব অজিব এই ওয়াজিব শব্দটা হাদিস এসছে কিন্তু ফোকাহার যে পরে ওয়াজেব আর ফর শব্দগুলি করেছেন সেটা নবী সাল্লাহ ওই উদ্দেশ্যে করেননি হয়তো সেজন্য অধিকাংশ আলামারা বলেছেন আর এছাড়াও আরো কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলিতে রয়েছে যে যেই ব্যক্তি জুমার দিনে গোসুল করলো ফা বেহা ওয়া ন্যাম সে ভালো কাজ করলো সে ভালো কাজ করলো বা মান্তা অধ্যায় অমাল জুমাতে যে জুমার দিনে উজু করলো সে ভালোই কাজ করলো অমানিক তাসা ফাল গোসল অমানিক তাসালা ফাল গোসল আফগাল যে গোসল করবে তার জন্য আরো সে আরো ভালো কাজ করলো তো এই হাদিস এই ধরনের হাদিসগুলোকে পাশাপাশি রাখলে তখন আর সেটা অজেব থাকে না যার ফলে সঠিক মত হচ্ছে যে জুমার দিনের গোসল ফরজ গোসলের মতো অজেব ফরজ নয় তবে সন্নাতে মোয়াক্কাদা অবশ্যই মোত্তাফকর বোখারি মুসলিমের হাদিস ছিল এটি তাহলে এই ক্ষেত্রে ওলামাদের তিনটি মত একটি মত হচ্ছে যে জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালক মুসলিমের জন্য অজিব আর একটি মত হচ্ছে যেটা অধিকাংশ ওলামাদের যে সন্নাতে মক্কাদা আর কি মাঝামাঝি মত হচ্ছে যে যেসব লোকদের শরীরে ঘাম হয় বা গন্ধ হয় অনেকের গোসল করলেও গন্ধ হয় তো ওর জন্য ডেলিলি গোসল করা জরুরি তো ওদের জন্য অজিব কারণ জুমার দিনে ভিড় ভাড়ে গিয়ে মুসলিম ভাইদেরকে কষ্ট দিবে জমা মসজিদে আর ফেরিস্তা মালাইকাকে কষ্ট দিবে সেই জন্য তাদের জন্য ওয়াজিব তাই বলছেন কেউ কেউ ওয়াজে বলেছেন সব মুসলিমদের ক্ষেত্রে যাদের শরীরে এমন দুর্গন্ধ আছে যা দূর করার জন্য গোসল করা জরুরি আয়সারদি বর্ণিত রয়েছে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই জুমার দিনের যে জুমা মসজিদে তাড়াতাড়ি যাওয়া সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন জুমা মসজিদ মানে এই না যে এগারোটা সাড়ে এগারোটায় যাবো বা দশ মিনিট আধা ঘন্টা আগে গেলেই হয় যেমন আজকাল যতই ভালো মানুষ হোক আধা ঘন্টা আগে যেতে পারলে মনে করেন আমি অনেক ভালো অনেক ভালো না নবীজ আবারা সূর্য ওঠার পরে পরে চলে যেতেন অবাক হবেন এই কথা শুনলে হাদিস দ্বারা প্রমাণিত যে নবী সাহাবাইক রাম ফজরের পরে বাসায় আসতেন বাড়িতে আসতেন তারপরে সূর্য ওঠার কিছুক্ষণ পরে যেতে লাগতেন মসজিদে এটা হচ্ছে শিগগির যাওয়া বা সকাল সকাল যাওয়া যার ফজিলত সবচাইতে বেশি এই মর্মে একটা হাদিস আছে এখানে শোনাই বলছেন যে ইস্তেহবাব তাবকির আলী জেহাবি আল মসজিদ সলাতিল জুমা জুমার সলাত আদায় করার জন্য মসজিদে চলে যাওয়া সকাল সকাল বাদা তলু ইসাম সূর্য উদয় হওয়ার পরে এটা হচ্ছে উত্তম ফি আসাহে আকোয়ালে আহল ইলম অলমাই কেরামদের উক্তি রয়েছে কখন যাওয়াটা উত্তম কিন্তু এই মতটি সবচেয়ে বেশি সহি যে সূর্য ওঠার কিছুক্ষণ পরে পরে চলে যাবেন অর্থাৎ পনেরো বিশ মিনিট পরে পরে ওই সময় যে সময় সলাত আদায় করা যায় পুরোপুরি সূর্য উঠে গেছে এশরাকের সময় যখন হয় ওই সময় চলে যাবেন থেকে যেই ব্যক্তি করলো মতো সহবাসের গোসুলের মতো স্বপ্নদোষের গোসলের মতো সহবাস খুব যতনের সাথে করেন যাতে কোনো একটা চুল শুকানো থেকে যায় কোনো একটু শরীরে কোনো জায়গায় একটা লোম বা পশম সুখ শুকানা থেকে যায় বা চামড়া শুকানা থেকে কত এহতিয়াত করেন কারণ নামে যেতে হবে ফরজ গোসল বাকি থেকে গেল ওই রকম করে যত্ন সহকারে গোসল করতে হবে যে করলো গোসলাল জুমাতে মানে কাগজলিল জুমাতে আর কেউ কেউ এর অর্থ করেছেন যদি এই অর্থটি বেশি ভালো যেটা আগে বর্ণনা করলাম যে সুন্দর করে গোসল করা কেউ কেউ বলেছেন যে জুমার দিনে সহবাস করে গোসল করলো তাহলে যাদের পরিবার আছে জুমার দিনে সহবাস এবং তারপরে গোসল এটা উত্তম অনেকে বলেছেন কারণ বাইরে গেলেন হয়তো মহিলারা নজরে পড়বে যদি আপনার সহবাস হয়ে থাকে অন্তত সেই দিন গুনার দিকে মোটেই খেয়াল যাবে না নজর যাবে না কিন্তু দু চার দিন থেকে যদি স্ত্রীর কাছাকাছি না হন তো যাবে এদিক সেদিক হ্যাঁ নজর শয়তানে নিয়ে যাবে সহজ যে আপনাকে হয়তো শয়তান স্বীকার করে নেবে এই রহস্যের কারণে হয়তো এই কথা বলা হয়েছে আল্লাহ আলম সুম্মা রাহাফিস সাহাতিল উল্লাহ তারপরে প্রথম টাইমে চলে গেল এফিস সাহাতিল প্রথম ঘন্টায় সাহাতুন মানে ঘন্টা সাহাতুন মানে ঘড়িও হয় আর সাহাতুন মানে ঘন্টাও হয় জি প্রথম ঘন্টায় তো এই ঘন্টাটার পরিমাণ কত আরেকটি হাদিস প্রমাণ করে সেটা হচ্ছে নবী করিম সাল্লাহ হাদিস যে জুমার দিনে বারো ঘন্টা রয়েছে জুমার দিনে কত ঘন্টা রয়েছে বারো ঘন্টা রয়েছে বারো ঘন্টার মধ্যে পাঁচটা ঘন্টা পর্যন্ত যাওয়ার কথা হাদিসা আছে আর তারপর আর নেই তারপরে জুমাতে যাওয়ার আর সময় নেই তখন আর তারা মালাইকা নাম রেকর্ড করবে না গেলেন জুমাটা হয়তো আদায় হবে যদি যদি জুমা পেয়ে যান তাহলে কিন্তু তারা নাম হ্যাঁ তাদের বহিতে রেকর্ড করবেন না দেখেন ওই সময়গুলি আর ওর ফজিলতটা দেখেন প্রথম ঘন্টাতে যদি চলে যেতে পারেন ফাঁকা আন্নামা তাহলে যেন একটা উঁটের কুরবানি বা সাদকার সব পেয়ে গেলেন উঁট সাদকা উঁট কুরবানি কার্রাও মানে আল্লাহর সান্নিধ্য লাভ করা জরুরি নয় যে কুরবানি হইতে হবে সেটা সাদকা দিয়ে হইতে পারে ফাঁকা আন্নামা কার্রা বাদানা কোরবানি করা হইতে পারে তা সাদ্দা করা হতে হইতে সেই ব্যক্তি যেন একটা উঁটের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করলো বা সান্নিধ্য লাভ করলো ওমান রাহাফি সাত স্থানিয়া যে ব্যক্তি দ্বিতীয় ঘন্টাতে যাবে ফাঁকান বাবা কারা সে যেন একটি গরু কোরবানি করলো বা সাদাকা করলো ওমান রাহামিনা সাত ইসালেসা যে ব্যক্তি তৃতীয় ঘন্টায় যাবে সকালবেলা ফাঁকান মাকার্রাবা কাবসান আকরান সেই ব্যক্তি যেন সিং বিশিষ্ট একটি দুম্বা কোরবানি করলো বা সাদকা করলো ওমান রাহামিনা সাত রাবে যে ব্যক্তি চতুর্থ ঘন্টায় জুমার দিনে গেল সেই ব্যক্তি মুরগি সাদকা করলো কারণ মুরগি তার কুরবানি হয় না সুতরাং কুরবানি আর বলা যাবে না অমান হ্যাঁ? রাহমিনা সাতিল খামেস আর কেউ যদি পঞ্চম ঘন্টায় যায় তাহলে ফাঁকা আন্নামা কার্রাবা সে একটি ডিম সাদকা করার ডিম দান করা মহিলারা জলসওয়াজ মহফিলে কি করে জানি না এখন যে কি করে অনেকদিন থেকে জলসা মহফিলে যায় না দেশের কিন্তু এককালে যেতাম আর এই স্টেজে আর টেবিলে ডিম ভর্তি হয়ে যেত ডিম আর এক শ্রেণীর লোকদের খাওয়ার ব্যবস্থা হইতো যারা ভলেন্টিয়ার যারা কর্মকর্তা যারা হুজুর ওদের হ্যাঁ, খাওয়া দাওয়ার ভালো ডিমের ব্যবস্থা তাও দেশি ডিম এখন তো পাওয়াই যায় না জি হ্যাঁ এখন মূল্যটা বুঝতে পারছেন তখন মূল্য ছিল না এইসব ডিমের তো একটা ডিমের সাদকা করার নাকি পাবেন যদি পঞ্চম ঘন্টায় যান আর ষষ্ঠ ঘন্টায় যদি যান তাহলে ঘোড়ার ডিম পাবেন আর মুরগির ডিম পাবেন না তখন ঘোড়ার ডিম পাবেন বলছেন তো ঘোড়ার ডিম জি হ্যাঁ জিরো জিরো পেয়ে হিরো হয়ে যাবেন দুনিয়ার শুয়ে থাকলে লম্বা একবার হিরো হয়ে কিন্তু আখেরাতে আবার জিরো হয়ে যাবেন নেকির ক্ষেত্রে জিরো দুনিয়ার ক্ষেত্রে শুইতে হিরো ঘুমাতে হিরো আর আখেরাতে গিয়ে জিরো তাহলে এখন আজকাল সূর্য উঠে উঠছে কয়টাই কেউ বলেন হ্যাঁ একুশ সাড়ে ছটা ধরিলাম সাড়ে ছটা কি হচ্ছে সূর্য উঠছে এই সময় থেকে আপনার জুমার যে খুতবা শুরু হচ্ছে কটাই সাড়ে এগারো ধরেন সাড়ে ছয় থেকে সাড়ে এগারো ক ঘন্টা হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা হ্যাঁ পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা হ্যাঁ পাঁচ ঘন্টা তাহলে প্রথম অক্ত যদি ধরি তাহলে যেই ব্যক্তি সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে চলে যাবে এটা হচ্ছে কি হ্যাঁ ভোট কোরবানি আর তারপরে সাড়ে সাত সাড়ে গরু সাড়ে আট থেকে সাড়ে নয় হচ্ছে হ্যাঁ ছাগল দুম্বা আর তারপরে সাড়ে নয় থেকে সাড়ে দশ সাড়ে নয় থেকে সাড়ে দশ না হ্যাঁ সাড়ে নয় থেকে সাড়ে দশ মুরগি তাহলে সাড়ে নয় থেকে সাড়ে দশ মুরগি আর সাড়ে দশ থেকে সাড়ে সাড়ে এগারো এটা সাড়ে এগারোটা বেশি করে বললাম সেই জন্য হ্যাঁ মক্কা যদি সাড়ে এগারো ধরেন মক্কা তো মানুষ যায় বারোটা সাড়ে বারোটায় যায় খুদবা শুরু হবে যেহেতু সাড়ে বারোটায় তখন তাহলে চিন্তা করুন তো তাহলে কি অবস্থা তাহলে কিছু পাবেন না আর জুমার খুদবা শুরু হলে কিছু পাওয়া যাবে না কারণ নবী সাল্লামের সেই হাদিস রয়েছে জুমার খুদবা যখন শুরু হয়ে যায় তখন তাওয়া সোহফা আমল নামাগুলি ফেরেস্তারা কি করেন গুটিয়ে রেখে দেন ভাঁজ করে রেখে দেন ইয়াস্তামেওনা জিকরা আর তারা খুদবা শোনা জিকির উপদেশ শোনা শুরু করেন আর নাম নোঠাই দেয় সুতরাং খুদবা শুরু হওয়ার আগে গেলে ডিম পাবেন কিনা তাও আল্লাহ জানে এটা একটু লম্বা টাইম ধরে বললাম না হলে ওলামারা বলছেন যে না আজকাল প্রথম আজান হচ্ছে তার আগে যাওয়ার চেষ্টা করে আল্লাহ যেন তৌফিক দান করে ইমাম যখন মসজিদে যাবেন মসজিদে গিয়ে করবেন কি এত আগে যে যাবেন তাহলে করবেন কি বলছেন যে আপনি নফল সালাতে মশগুল থাকবেন জিকি রাজগারে সন্ন্যতি জিকি রাজগারে মশগুল থাকবেন তেলাওয়াতে কোরআন করবেন যতক্ষণ পর্যন্ত এমাম খুদবা দেওয়ার জন্য বেরিয়ে না আসবে নিজ কক্ষ থেকে তাহলে এই কাজগুলি আপনার করণীয় এই কাজগুলি হচ্ছে আপনার করণীয় কিন্তু ওখানে সালাতের ক্ষেত্রে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত আর তারপরে নফলের কোন লিমিটেশন হ্যাঁ, নেই পরিমাণ নেই যে এত এই যে দেশে বলা হয় তাবলা জুমা এত এগুলো ভুল এগুলো ভুল দুই রাকাত আপনাকে পড়তে হবে সলাত তাহিয়াতুল মসজিদ মসজিদ সালামি আর তারপরে যদি মনে করেন যে কোরআন তেলা সুরা কাহাফ তেলা করুন আর অন্য কোন সুরা তেলা করুন আর জিকির আজকার তসবি করবো দোয়া করবো করুন আর না হলে আপনি কি করেন নফল পড়তে থাকেন কিন্তু বসে যে তাকান অনেকে কোরআনও পড়ছেন না জিকির আজকার করছেন না আর হতভাগা কোরআনও পড়তে পারেন না একবার এদিকে তাকাচ্ছেন একবার এদিকে তাকাচ্ছেন বয়স পঞ্চাশ ষাট বছর কোরআন পড়তে পারেন না একটা দশ বছর আট বছরের ছেলে কোরআন পড়ছে ওকে দেখে মনে মনে আফসুসও লাগছে আক্ষেপও লাগছে কিন্তু নিজের সংশোধনও করছেন না ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে জুমার দিনে সুরায় কাহাফ পাঠ করা জুমার দিনে জুমার সন্ধ্যাবেলা থেকে জুমার রাত যেটা মানে জুমার দিনের আগে যে সন্ধ্যাবেলা মাগরে হইল তখন থেকে শুরু করে রাত্রে পড়লে চলবে সকালবেলা পড়লে চলবে জুমার আগে আগে পড়ে নেবেন নবী করিমসাল্লাম থেকে আবু সাইদ খুদ্ তার বর্ণনা করেছেন মান কারা সুরাত কাফি আমল জুমা যে ব্যক্তি সুরা কাপ পাঠ করে জুমার দিনে সাতা আল্লাহ নুরমিন তাহাতে কাদামি এলা আনানিস সামাই তার জন্য জ্যোতি ছড়িয়ে পড়বে তার পায়ের নিচে থেকে আকাশ পর্যন্ত জুমার দিন ইয়দি অমাল কেমা যার মাধ্যমে সেই ব্যক্তি কেমতের দিন আলোকিত হবে তার রাস্তা আলোকিত হবে তার জান্নাতের পথ আলোকিত হবে ও গফির আলহ মাহবেন আর জুমা তাই নেই দুই জুমার মাঝখানে যে এক সপ্তাহ রয়েছে এর মাঝের গোনাগুলি তার ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া হবে মুস্তাদ হাকিম বেহাকির হাদিস এমাম নাসাই রহমতুল্লাহ হাদিসটিকে মকুব বলেছেন মানে আবু সাহেব তালানহ পর্যন্ত এই হাদিসটি সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই জুমার দিনে একটি দোয়া কবুল হওয়ার সময় রয়েছে দোয়া কবুল হওয়ার সময় রয়েছে সেই সময় দুনিয়া আখেরাতের যে কোনো বৈধ জায়জ চাইলে অবশ্যই পাবেন কিন্তু সময়টা পাওয়াটাই হচ্ছে একটা বড় কথা কারা পাবে যাদেরকে আল্লাহ তৌফিক দেবেন কাকে তৌফিক দিবেন যে সব সর্বদা সময়টাকে নেকির কাজে দোয়া জিকির আজকার এবাদতবন্দিতে লাগাবার চেষ্টা করবে আর আপনি বলবেন যে আমি কি ঢেল মারার মতো আমের গাছে ঢেলা মারার মতো একটা ঢেল ছেড়ে দিলাম লাগলে এক ঢেলে পড়ে গেল আমার না হলে পড়লো না তো ওইরকম তারা হবে না নসিবে হবে না কিন্তু যারা সারাদিন তাইজিকির রাজগার তবা ইস্তেফার দোয়া সলাত নামাজে কোরআন তেলাওতে কাটাবার চেষ্টা করে তারাই হয়তো এই সময়টা পাবে আবু সাইদ আবু হরাজি আল্লাহ তালা থেকে বর্ণিত সহি বখারি মুসলিম হাদিস হয়েছে মর্মে ইন্নাফিল জুমাতিল্লা সাতান জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে আব্দুল মুসলিম ও ওয়াকামি যে কোনো মুসলিম যদি ওই সময়টায় সলাত অবস্থায় পেয়ে যায় নামাজের ভিতরে থাকলেও নামাজ অবস্থায় আর নামাজের সলাতের জন্য অপেক্ষায় থাকলে ওটাকে সলাত অবস্থায় বলা হয় কারণ আদিস রয়েছে একজন মুসল্লি যখন মসজিদে থাকে আর মসজিদে তাকে কোন জিনিসটা আবদ্ধ করে রেখেছে সলাৎ আমি জুমার সলাৎ পড়বো সে যেন বসে আছি জুমার খুদবা শুনছি বা তার আগে বসে আছি তো যেন আমি আপনি সলাতে আছি মা দাম আসনাতি সলাত সহু মুসল্লি বা একজন মানুষ নামাজেই থাকে সলাতে থাকে যতক্ষণ পর্যন্ত তাকে নামাজে বাইরে বেরোতে বাধা দিচ্ছে যে নামাজ পড়ে যেতে হবে আমাকে নামাজ পড়ার জন্য বসে আছে মাগরে পড়ে বসে আছেন কিচ্ছু করছেন না মসজিদে বসে আছেন এসা পড়ছে এসা পড়েই বেরোবো আপনি জানেন নামাজই আছেন সলাতে আছেন এটা শুধু জুমার দিনের ক্ষেত্রে যে কোন যে কোন ফজরে আধা ঘন্টা পরে জামাত শুরু হবে আপনি চলে গেছেন আজানের আগে আজানের সাথে আর ইন্তজার আছে যতক্ষণ নামাজ না পড়ো বেরোবো না আপনি পুরোটাই যেন নামাজ পড়ছেন জি হ্যাঁ সেই হাদিস তো মসজিদে যারা বসে থাকে তারা বেকার বসে থাকে না ব্যর্থ না তাদের শ্রম সার্থক তাদের বসে থাকা সার্থক বলছেন রাসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে যদি কোনো কিছু চায় ইল্লা আতাহু ইয়াহু এই জুমার এই মুহূর্তটাতে আল্লাহ তাকে অবশ্যই তা দেবেন আর হাতের ইশারা করে বললেন যে এই সময়টা একেবারে অল্প সময় সময়টা একেবারে অল্প সময় হয়তো দুই মিনিট এক মিনিট পাঁচ মিনিট একেবারে অল্প সময় ওয়াহাজি এই সময়টা কখন এই ক্ষেত্রে দুটি মত সবচেয়ে বলিষ্ঠ একটি মত হচ্ছে যে ইমাম যখন মসজিদে আসলো খুদবা দেওয়ার জন্য এই সময় থেকে শুরু করে ইমামের সলাত নামাজ শেষ করা পর্যন্ত তাহলে এই সময় দোয়া করবেন কোন সময় ইমাম যখন ধরেন খুদবাতে বসেছে আর আজান শুরু হয়েছে তখন দোয়া করতে পারেন আপনি দোয়া দোয়ার জন্য সবসময় হাত উঠাও জরুরি নাই তারপরে এমাম যখন দুই খুদবার মাঝখানে বসছে তখন আপনি দোয়া করতে পারেন এই জন্য অনেক ভাইদেরকে দেখবেন দুই খুদবার মাঝখানে যখন এমাম বসে তখন দোয়া করে আর সালাতের ভিতরে দোয়া রয়েছে সালাতের ভিতরে শেষদাতে দোয়া রয়েছে আত্মাহে দরুদের পরে সালামের আগে দোয়া রয়েছে এই সময়গুলিতে দোয়া রয়েছে সুতরাং এই একটা সময় এলা আন্তকুজা সালাত জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত দ্বিতীয় মত হচ্ছে আসর পর থেকে শুরু করে মাগরে পর্যন্ত জুমার দিন আসর থেকে মাগরে এই সময়টা অত্যন্ত মূল্যবান সময় গল্প গুজবে আর দুনিয়া দাঁড়িতে আর কেনা কাটাতে আর বাজারে ঘোরা ফেরাতে না কাটিয়ে যদি নির্জনে বসে যান সালাফে সালহীন অনেক আমাদের জীবনীতে লিখা হয়েছে যে তারা আসর থেকে মাগরে কোথাও বেরোতেন না আসর থেকে মাগরে নির্জনে রুমে বসে এবার বন্দি করতেন এই সময়টাই নামাজ পড়ার সময় নয় কিন্তু দোয়া করার সময় জিকির আজকারের সময় দুরুদ পড়ার সময় সাল্লাহ তালান্নবী নবী সাল্লাহ সালাম পেশ করার সময় এই আমলগুলি আপনি আসর থেকে মাগরীব করার চেষ্টা করেন যারা ফ্রি আছেন আর ফ্রি না থাকলেও কাজের ব্যস্ততার মধ্যেও কিছু করা যেতে পারে কিছু করা যেতে পারে আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জুমার দিনের ফজরের দুই রাকাত নামাজে সুরা ফাতেহার পরে প্রথম রাকাতে পড়বেন সুরায় সাজদা আর দ্বিতীয় রাকাতে পড়বেন সুরায় এই দুটি সুরা তাইন পূর্ণাঙ্গ পড়বেন পূর্ণ পড়বেন নয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আন্নাফি হেল খুদবা এই আট নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে বলি যে এই সন্ন্যতটি আজকাল প্রায় মৃত সন্ন্যতের মতো হয়ে গেছে মাস তো দূরের কথা বছরও খুঁজে পাওয়া যায় না আমি তো বছর খেলাতে পাইনি তবে মসজিদে হারামে মসজিদে নবীতে মাসে এক দুবার তো হয় যদি প্রতি প্রতিদিন নাও হয় তো মাসে দুইবার তিনবার প্রায় হয়ে যায় আর এখানে এক দুটো মসজিদ মনে হয় গোটা দাম আমি খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহ আল্লাহ আবার অনেকে আছে যে ফুল সুন্নত আদায় করেন আবার ওটাকে ফিফটি ফিফটি করে ধরেন ওই সুরা সেজদাকে আদা আদি করে দুই রাখাতে পড়লো না এটা সুন্নত নাই সুরা তাহারকে কিছুটা পড়লো সুরা শেষদার কিছু পড়লো প্রথম রাখাতে কিছু পড়লো দ্বিতীয় রাখা কিছু পড়লো পুরা শেষ করলো না না এই সন্ন্যতের খেলাফ পাবে সন্ন্যত পালন করতে ভালো করে করেন আর মানুষকে অভ্যস্ত করেন যে একদিন আমরা লম্বা করে ফজরের নামাজ পড়ি একদিন কেন নবী সাল্লাম তো প্রতিদিন ষাট থেকে একশোটি আয় পড়তেন ষাট থেকে একশোটি আয়াত পড়ছেন পড়তেন আর আজকাল একটা জিরো কমিয়ে দিয়ে ছয়টা আয়াত পড়তে চায় না এমনও ফজর নামাজ দেখা যায় কিছু কিছু মসজিদে তিনটা আয়াত পড়ে তিনটা আয়াত হইল নয় নম্বর হচ্ছে খুদবা জুমাতে খুদবা রয়েছে আল্লাহ এই প্রথম গুণগান হইতে হবে আল্লাহর বড়ত্ব বর্ণনা করবেন এবং আল্লাহর একত্রের শাহাদাত দেবেন আসাদ আল্লাহ রাহিল্লাহ রসুল্লাহামের সালাতের শাহাদ আসাদ মোহাম্মদ আব্দু রাসুল এবং পরকালকে স্মরণ করাবেন এগুলো হচ্ছে মৌলিক বিষয় যে কোনো দিন জুমার খোদবাতে এই কয়েকটি বিষয় অবশ্যই থাকতে হবে আল্লাহর গণগান হ্যাঁ তারপর আল্লাহর একত্রের সাক্ষ্য প্রদান রসুল্লাহামের রেসালাতের সাক্ষ্য প্রদান আর পরকাল সম্পর্কে মানুষকে সচেতন করা স্মরণ করানো আর তার সাথে নবী সাল্লা সাল্লামের উপর সলাত সালাম পেশ করা আর মুসলিম জাতির জন্য দোয়া করা এগুলির সাথে আপনি যেই বিষয়বস্তুর উপর আলোচনা করবেন করুন আপনি দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাতে বা কাবলাহা জুমার দিনের সুন্নাতে রাতে বা নেই জুমার নামাজের আগে কিন্তু দেশের মানুষেরা কাবলা জুমা বলে সোনাতে রাতে মানে সোনাতে মক্কাতে করিয়ে দিয়েছে ভুল এটা আসলে ভুল জুমার দিনের জুমার নামাজের আগে কি আছে বললাম তাহিয়াতুল মসজিদ দুই রাকাত আছে যেটা না পড়ে বসবেন না খুদবা শুরু হয়ে গেলেও পড়বেন লাল বাতি জ্বালানো বেদাতিদের কাজ ভালো করে শুনে রাখেন জি সুতরাং যে কোনো অবস্থায় আসবেন দুই রাকাত নামাজ পড়ে বসবেন নবী সালামের খুদবা শুরু হয়ে গেছে এক সাহাবি আসছেন জানছিলেন না বসে গেছেন নবী সাসম এই কথা ভাবলেন যে যাক বসে গেছো কিছু আগামী থেকে এরকম করিও না এরকম করলেন না কি করলেন কম প্রথম বলে পড়েছো নামাজ না পড়িনি বলছে কম এই কথা বলে তো রেখে দিতে পারতেন যা করলে করলে ভুল করলে আগামী তার এরকম করিও না আগামীতে কিন্তু নামাজটা দুই রেখাত পড়ে বসবে বলেছেন এরকম উঠো এখনই সংশোধন হোক তোমার এখনই প্র্যাকটিক্যাল করো কম দাঁড়াও ফাসালে রাখাতে দুই রেখাত নামাজ পড়ো এদা যা কমালে জুমা তোমাদের কেউ যদি জমা মসজিদে আসে বলে এমাম ইয়াকুব এমাম খুদবা দিছে ফালিউসাল্লে রাকাতাইন দুই রাকাত নামাজ যেন পড়ে নেই ওয়ালিয়াতা জাউয়াজ সিহেমা আর সংক্ষেপে পড়ো যখন খুদবা শুরু হয়ে গেছে তখন একটু শর্ট সংক্ষেপে সুরা এখলাস ফালাক নাস এগুলো দিয়ে পড়ে না সুরা কাউসার এগুলো দিয়ে পড়ে না তো জুমার দিনে সুন্নাতে রাতে বা কিছু নেই অন্য রাতে বা বাদা জুমার আগে নেই জুমার পরে হ্যাঁ আছে জুমার পরে নামাজ আছে কতটা নামাজ আছে এখন শোনেন সেই মুসলিম হাদিস রয়েছে আবহাওয়া আল্লাহ তারা বর্ণিত বলছেন নবী সাল্লাম তোমাদের কেউ যখন জুমার সলাদ পড়ে নিবে ফালিও সাল্লে বাদা আর বারাকাত তারপরে যেন চার রাকাত পড়ে কত পড়ে চার রাকাত পড়ে এটা হচ্ছে নবী সালাম বাচনিক হাদিস মানে হুকুম তাহলে এটা চার রাকাত পড়াটা হচ্ছে নবী সাল্লামের বচন উম্মতের জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আবার দুই রাকাত পড়েছেন এই জন্য দুই হাদিসের সমন্বয় হচ্ছে যে দুইও পড়তে পারেন আবার চারও পড়তে পারেন আর একটা সমন্বয় হচ্ছে যে নবী সাহা বাসায় গিয়ে দুই পড়তেন বাসায় গিয়ে আর বলেছেন যারা পড়বে তারা যেন চার পড়ে তাহলে যারা মসজিদে পড়বে তারা চার পড়ুক অথবা যদি চার বাসাতে গিয়েও পড়ে তাও জায়েজ রয়েছে কোন অসুবিধা নেই তবে দুইটাকে ভুল বলবেন না কারণ নবী দুই পড়েছেন কারণ আমাদের দেশে আবার আর এক রোগ আছে জোহরের আগে যে চার সন্ন্যাদ ধরেছে অথচ আবদুল্লাহ দুই এর হাদিস আছে জীবনে ওর আমল করবে না ঠিক না মনে করে যে না না আমি তো গুণা করে দেবো যদি চারে দুই করে দিত এই দুটোই সন্ন্যত আছে সুতরাং কখনো দুই পড়েন কখনো চার পড়েন দুই দুই করে সালাম ফেরেন যাতে করে একামত হয়ে গেলে আপনার নামাজটা নষ্ট না হয় আর আবার ওই বেদাতি তরিকা ওইদিকে জামাত চলছে আর আপনি নামাজ কমপ্লিট করতে লেগে আছেন ওটাও না হয় এই ভুলগুলো না হয় দুই বোর্ডে সালাম ফেরেন আবার টাইম আছে চার মিনিট পাঁচ মিনিট আছে আবার শুরু করে দেন দুই রাখাত অসুবিধা নেই তো নবী করিম সাল্লাম দুই রাকাত পড়তেন জুমার পরে আর আবদুল্লাহ বলছেন কান জুমআতা নামাজ পড়া হয় তাকাদ্দামা ফাসাল্লা রাকাতাইন আগে বেড়ে দুই রাকাত নামাজ পড়ে সুম্মা তাকাদ্দামা আরবান আর আগে বললেন আর চার রাখাত পড়লেন এটাও হাদিস রয়েছে দুই পড়েছেন চার পড়েছেন আবু দাউদে হাদিস রয়েছে এমাম এর আখি হাদিসটিকে সহি বলেছেন সুতরাং আহিয়ানা ওসাল্লি রাকাতাইন কখনো কখনো দুই রাকাত পড়বে ও আহিয়ানা আরবা রাকাত কখনো কখনো চার রাকাত পড়বে ও আহিয়ানা সিত্তা রাকাত কখনো কখনো ছয় রাকাত পড়বে মানে এই হাদিসটাতে যেহেতু আসলে নবী সাল্লাম প্রথম দুই রাখাত পড়লেন তারপর আরো এগিয়ে গেলেন দিয়ে তারপরে চার পড়লেন তা হাদিস পেলাম কয় রকম আমরা তিন রকম একটা হচ্ছে যে চার রাকাত নবিসামের উক্তি দুই রাকাত নবিসামের আমল আর তারপরে আরেকটা আমল পেলাম আবু দাউদে আগের গুলি ছিল বোখারি মুসলিমের হাদিস আর এই হাদিসে রয়েছে কি আবু দাউদে নবিসাম দুই পড়লেন একটু এগিয়ে গিয়ে যেখানে নামাজ পড়েছেন সেখান থেকে আর তারপরে চার পড়লেন তাহলে ছয় পড়া যেতে পারে এখন খোলাসা হচ্ছে যে জুমার পরে আপনারা দুই পড়তে পারেন চার পড়তে পারেন আবার ছয় রাকাতও পড়তে পারেন এখানে আজকের আলোচনা শেষ করছি وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وجزاكم الله خيرا الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان